দ্বাদশ অধ্যায় জয় বিশ্বম্ভর সর্ববৈষ্ণবের নাথ ভক্তি দিয়া জীবে প্রভু কর আত্মসাত হেন লীলা নিত্যানন্দ বিশ্বম্ভর সঙ্গে নবদ্বীপে দুইজনে করে বহুরঙ্গে কৃষ্ণনন্দে অলৌকিক নিত্যানন্দ রায় নিরবধি বাল্যকের প্রায় ব্যবসায় সবারে দেখিয়া প্রীত মধুর সম্ভাস আপন আপনি নৃত্য বাদ্যগীত হাস সানু ভাবানন্দে ক্ষণে করেন হুঙ্কার শুনিলে অপূর্ব বুদ্ধি জন্মে সবার বর্ষাতে গঙ্গায় ঢেউ কুম্ভীরে বেষ্টিত তাহাতে ভাসয়ে তিলার দেখ হি ভীত সর্বলোক দেখি ডরে করে হায় হায় তথাপি ভাসেন হাসি নিত্যানন্দ রায় অনন্তের ভাবে প্রভু ভাসেন গঙ্গায় না বুঝিয়া সর্বলোক করে হায় হায় আনন্দে মূর্ছিত বা হয়েন ক্ষণ তিন চারি দিবসেও না হয় চেতন এই মতো আর কত অচিন্ত কথন অনন্ত মুখেতে নারী করিতে বর্ণন দৈবে একদিন যথা প্রভু বসিয়াছে আছে আইলেন নিত্যানন্দ ঈশ্বরের কাছে বাল্যভাবে দিগম্বর হাস্যশ্রীবদনে সর্বদা আনন্দধারা বহে শ্রী নয়নে নিরবধি এই বলি করেন হুঙ্কার মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ার হাসে প্রভু দেখি তান মূর্তি দিগম্বর মহাজ্যোতির্ময় তনু দেখিতে সুন্দর হাথে ব্যথে প্রভু নিজ মস্তকেরও বাস পরাইয়া থইলেন তথাপি হাস আপনে লেপিলা তান অঙ্গ দিব্যগন্ধে শেষে মাল্য পরিপূর্ণ দিলেন শ্রী অঙ্গে বসিতে দিলেন নিজ সম্মুখে আসন স্তুতি করে প্রভু শুনে সর্বভক্তগণ নামে নিত্যানন্দ তুমি রূপে নিত্যানন্দ এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার নিত্যানন্দ বিনা কিছু নাহি ক তোমার তোমার বুঝিতে শক্তি মনুষ্যের কথা পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা চৈতন্যের রসে নিত্যানন্দ মহামতি যে বলেন যে করেন সর্বত্র সম্মতি প্রভু বলে একখানি কৌপিন তোমার দেহ ইহা বড় ইচ্ছা এ আমার এত বলেই প্রভু তান কৌপিন আনিয়া ছোট করে চিরিলেন অনেক করিয়া সকল বৈষ্ণব মণ্ডলীরে জনে জনে খানি খানি করি প্রভু দিলেন আপনে প্রভু বলে এবস্র বান্ধহ সবে শিরে অন্যের কিদায় ইহা বাঞ্ছে যোগেশ্বরে নিত্যানন্দ প্রসাদে সে হয় বিষ্ণু ভক্তি জানিহ কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নাই সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই বেদের অগম্য নিত্যানন্দের চরিত্র সর্বজীব জনক রক্ষক সর্বমিত্র ইহার ব্যবহার সব কৃষ্ণ রসময় ইহানে সেবিলে কৃষ্ণ প্রেম ভক্তি হয় ভক্তি করি ইহান কৌপিন শিরে মহাযত্নে ইহা পূজা কর গিয়া ঘরে পাইয়া প্রভুর আজ্ঞা সর্বভক্তগণ পরম আদরে শিরে করিলা বন্ধন প্রভু বলে শুনহ সকল ভক্তগণ নিত্যানন্দ পাদদ করহ গ্রহণ করিলেই মাত্র এই পাদদক পান কৃষ্ণে দৃঢ় ভক্তি হয় ইথে না হিয়ান আজ্ঞা পাই সবে নিত্যানন্দের চরণ পাখালিয়া পাদদক কর এ গ্রহণ পাঁচবার দশবার একজনে খায় বাহ্য নাহি নিত্যানন্দ হাস এ সদায় আপনে বসিয়া মহাপ্রভু গৌর রায় নিত্যানন্দ পাদদক কৌতুকে লোটায় সবে নিত্যানন্দ পাদ যক করি পান মত্ত প্রায় হরি বলি করয় আহ্বান কেহ বলে আজি ধন্য হইল জীবন কেহ বলে আজি সব খণ্ডিল বন্ধন কেহ বলে আজি হইলাম কৃষ্ণ দাস কেহ বলে আজি ধন্য দিবস প্রকাশ কেহ বলে পাদদক বড় সাধু লাগে এখনো মুখের মিষ্টতা নাহি ভাঙে কিসে নিত্যানন্দ পাদদকের প্রভাব পান মাত্র সবে হইলা চঞ্চল স্বভাব কেহ নাচে কেহ গায়ে কেহ গড়ি যায় হুঙ্কার গর্জন কেহ করয়ে সদায় উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন বিহল হইয়া নৃত্য করে ভক্তগণ ক্ষণেকে শ্রী গৌরচন্দ্র করিয়া হুঙ্কার উঠিয়া লাগিলা নৃত্য করিতে অপার নিত্যানন্দ স্বরূপ উঠিলা ততক্ষণ নৃত্য করে দুই প্রভু বেরি ভক্তগণ কার গায়ে কেবা পড়ে কেবা কারে ধরে কেবা কার চরণের ধুলি লয় শিরে কেবা কার গলা ধরি করে রোদন কেবা কোন রূপ করে না যায় বর্ণন প্রভু করিয়াও কারো কিছু ভয় নাই প্রভুভৃত্য সকলে নাচয় এক ঠাই নিত্যানন্দ চৈতন্যে করিয়া কোলাকুলি আনন্দে নাচেন দুই প্রভু কুতুহলি পৃথিবী কম্পিতা নিত্যানন্দ পদতালে দেখিয়া আনন্দে সর্বগণে হরি বলে প্রেমরসে মত্ত দুই বৈকুণ্ঠ ঈশ্বর নাচেন লইয়া সব প্রেম অনুচর এসব লীলার প্রভু নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরোভাব মাত্র কহে এই মতো সর্বদিন প্রভু নৃত্য করি বসিলেন সর্বগণ সঙ্গে গৌর হরি হাতে তিন তালি দিয়া শ্রী গৌর সুন্দর সবারে কহেন অতি অমায়া উত্তর প্রভু বলে এই নিত্যানন্দ স্বরূপেরে যে করে ভক্তি শ্রদ্ধা সে করে আমারে ইহান চরণ শিব ব্রহ্মার বন্দিত অতএব ইহানে করিহ সবে প্রীত তিলার ধেক ইহানে যাহার দেশ রহে ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে ইহান বাতাস লাগিবে কে যার গায় তাহারেও কৃষ্ণ না ছাড়িবে সর্বথায় শুনিয়া প্রভুর বাক্য সর্বভক্তগণ মহাজয় জয়ধ্বনি করিলা তখন ভক্তি করি যে শুনয় এসব আখ্যান তার স্বামী হয় গৌরচন্দ্র ভগবান নিত্যানন্দ স্বরূপের এ সকল কথা যে দেখিল সে তাহারে এ সর্বথা এই মতো কত নিত্যানন্দের প্রভাব জানে যত চৈতন্যের প্রিয় মহাভাগ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জান বৃন্দাবন দাসত ছুপদ যুগে গান ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শ্রী নিত্যানন্দ মহিমাবর্ণং নাম দ্বাদশ অধ্যায়